بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه ومن دعا بدعوته إلى يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر ত্রিমোহনী কোরআন ও সহি হাদিস পন্থী যারা এই দেশে বিশেষভাবে আহলে হাদিস হিসাবে পরিচিত সালাফি হিসাবে যাদের পরিচয় রয়েছে নামে বেনামে যাই হোক এই জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ শ্রোতামণ্ডলী এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন বিখ্যাত আলেম দিন ডক্টর শেখ সাইফুল্লাহ মাদানী এবং পরিচালনা করছে আমাদের অত্যন্ত স্নেহভাজন শেখ শাহাদত হোসেন খান ফয়সাল আমার সফর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে পাশ করেছে ওকে সময় দিতে পারলাম না এবং এই মসজিদের যিনি মূলত তত্ত্বাবধান করেন দেখাশোনা করেন বিশেষভাবে মহিনুল ইসলাম ভাই উনি সাধারণত যোগাযোগ করেন দাওয়াত করেন আপনারা আশপাশ থেকে এবং স্থানীয়ভাবে যারা উপস্থিত হয়েছেন আসার পরে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বা ইঙ্গিত করা হয়েছে আমলে একের উপরে আলোচনা করার জন্য আল্লাহ ওয়াহদাহুল্লাহ শরীফ হলেও তৌফিক দিলে কোরআনে করিমের এই সুরা আল আসর যা আমি তেলাওয়াত করেছি তার উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তালা বলেন ওয়াল আসর যুগের কসম সময়ের কসম জমানার কসম ইন্নাল ইনসান আলাফি খসর নিশ্চয় মানুষ রয়েছে ক্ষতির মধ্যে লোকসানের মধ্যে লসের মধ্যে রয়েছে মানুষ নিশ্চয়ই মানুষ রয়েছে অবশ্যম্ভবী এবং নিশ্চিত ক্ষতির মধ্যে এবং লসের মধ্যে ইল্লাল্লাযীনা আমানু কিন্তু মানুষদের মধ্যে যারা ইমান এনেছে ওয়ামিলুসলেহাত এবং সৎ আমল করেছে বিলহাক্ত এবং সৎ কাজের জন্য একজন আরেকজনকে পরামর্শ দিয়েছে নসিহাত করেছে সবর এবং একজন আরেকজনকে সবুর করার এবং ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে নির্দেশ দিয়েছে আহ্বান জানিয়েছে সুরাল আসরের ব্যাপারে ইমাম সাফির একটা মন্তব্য রয়েছে যদি মানুষ সুরাল আসরকে বুঝত এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করত অনুধাবন করত তাহলে অন্য কোনো জ্ঞান তেমন আহরণ না করলেও তার চলত কথার কথা কথিত আছে সেটা আমি একটু পরে বলছি ওয়াল সময়ের কসম জমানার কসম ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ রয়েছে নির্ঘাত ক্ষতি এবং ধ্বংসের মধ্যে যুগের কসম খেয়ে জমানার কসম খেয়ে সময়ের কসম খেয়ে আল্লাপাক বলছেন নিশ্চয়ই মানুষ রয়েছে ক্ষতির মধ্যে এটাও একটি আমল পানি যখন পান করবেন কয়বারে তিনবারে কোন হাতে পান করবেন কি বলে শুধু বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রাহিম কিন্তু না বিসমিল্লা খাওয়া এবং উজুর আগে শুধু বিসমিল্লা আর কোরআন তালাওয়াতের আগে কি বিসমিল্লাহ রহমান রাহিম খাওয়া এবং পান করা শেষ করলেন আলহামদুলিল্লাহ কিংবা আরো দোয়া আছে বড় পারলে মুখস্থ করে নেবেন শিখে নেবেন শেখ আব্দুর রাজাক বলে একটা পানি পান করতে অনেকগুলো আইন আছে অনেকগুলা বিধান আছে আমল তবে সোজা ডান হাত দিয়ে পান করবেন বিসমিল্লা বলে পান করবেন তারপর কি করবেন হ্যাঁ একটানে ঠক ঠক করে শেষ করবেন নাকি কা উটের মতো গরুর মতো ঠক ঠক করে এক টানে পান করবে না সুন্নত হলো তিনবারে আস্তে আস্তে যেন আওয়াজ না হয় ভদ্রতা জ্ঞান সভ্যতা জ্ঞান থাকতে হবে আমরা পানি পান করি ঢক ঢক ঢক ঢক আওয়াজ করে চা পান করি ফ্রুত ফ্রুত আওয়াজ করে ঠোঁটের মধ্যে তাই না ইসলাম অত্যন্ত উন্নত অত্যন্ত সভ্য অত্যন্ত ভদ্র একটা দিন যে প্রত্যেকটা বিষয়ে আমল শিখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে আমার হু দিবেন বস্তুতে না চা থেকে গরম ধোঁয়া উঠতেছে ফু দিবেন ফু দেওয়া নিষেধ সম্পূর্ণ নিষেধ গরম ভাত ধোঁয়া উঠতেছে ফু ফু দিতেছেন তুলতেছেন হুস হুস করতেছেন ফালাইতেছেন তাই না অপেক্ষা করেন ধৈর্য ধারণ করতে হবে খাদ্য আসলেই আপনি পাগল হয়ে যান নো আপনি মানুষ আপনি গরু ছাগল হন যে একেবারে দূর থেকে চারি দেখলেই দৌড় মেরে যে একেবারে মুখ ঢুকিয়ে দিবেন না শান্ত থাকতে হবে আপনাকে চা একটু ঠান্ডা হোক মুখে সহ্যের মতো হোক ধোঁয়া উঠে একটু বন্ধ হোক তারপরে বিসমিল্লা বলে শুরু করবেন ভাত গরম ধোয়া উঠেছে না ধোয়া কমতে দেন তারপরে কোন দিক থেকে শুরু করবেন ডান দিক থেকে শুরু করবেন আল্লাহ নবী বলেন ইয়া গোলাম সাম্মিল্লাহ এই ছেলে তুমি বিসমিল্লা বলো কুল মিম্মা ইয়ালিক যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহ নবীর সাথে খেতে বসেছে একসাথে কয়েকজন মিলে একসাথে এক বড় বর্তনে খাওয়াকে সুন্দর কয়েকজন খাবেন আমি দেখেছি আমার দাদার বিরাট একটা পাথরের থালি ছিল দাদাকে দেখিনি বাউন্ন সালে মারা গেছেন আমার জন্মের আগে ফুপুদেরকে জিজ্ঞাসা করেছি যে এত বড় থালি দেয়া আপনার বাপে কি করত মানে মাঝে মধ্যে আমাদেরকে ডাকতো একসাথে বড় চাচার নাম ছিল আব্দুল আবুল খের আব্বার নাম শাইখুল ইসলাম আবুল আবুল খায়ের আসো শাইকুল ইসলাম আসো খাওলা আসো সফুরা আসো আতিয়া আসো আমাদের ভাই বোনকে নিয়ে একসাথে বসে মাঝে মধ্যে খাইতেন শিখাইতেন আদব একসাথে সন্তানদের সাথে খাইতে বসতে হয় এক টেবিলে বসতে হয় ছেলে কোথায় মেয়ে কোথায় আপনি কোথায় বউ কোথায় কারো সাথে কারো দেখা নেই ছেলেরা হোটেলে খেয়ে আসতেছে আপনি নিজে যে আরেক হোটেলে মেরে আসতেছেন বউ ঘরের মধ্যে হয়তো চাকরা নিয়ে বসতেছে নো কোনো দিন সন্তানের আদব আখলাখ শিখবে না আমল শিখবে না অপেক্ষা করতে হবে আপনার আমি তফসিলের আগেই অন্য কিছু পানি পান করার থেকে শুরু করে দিয়েছি পরের তফসিল করবেন ইনশাল্লাহ যদি সময় হয় ওইদিকেই যাবো পরের টাকে প্রসঙ্গটা আগে বলে নেই একসাথে অনেক ফ্যামিলিতে কোনদিন টেবিলে বাবার সাথে ছেলের সাথে মেয়ের সাথে স্ত্রীর সাথে একত্রে দেখা সাক্ষাৎ হয় না তাহলে শিখবে কোথার থেকে খেতে বসেই তো আপনি আলাপটা করবেন তুমি কি করো তুমি কি করো আমি কি করে তোমার এইভাবে খেতে হবে ডান দেখতে খাও আল্লাহ নবী সাল্লাম ছিলেন সকলের শিক্ষক সকলের ওস্তাদ সকলকে তিনি শিখাতেন একত্রে খেতে বসেছেন ছেলেটা কি করে এদিকে একবার হাত দেয় ওইদিকে একবার হাত দেয় ওই দিক থেকে খেজুর ধরে এই দিক থেকে বস্তু ধরে ওই দিক থেকে এরকম করে আমরাও এরকম করি তাই না দাওয়াতে বসলে তাকায় থাকে কোনটা বড় ফট করে ওটা নিয়ে নিই তাই না না না কার পাতে বেশি দিল ওইটা আবার কাজ চোখে একটু তাকায় দেখি তাই না আপনাকে সবুর করতে হবে শিশু ছেলেটা এরকম হাত ঘুরাচ্ছে গোটা প্লেটের বড় প্লেটের এদিক ওদিক আল্লাহ গোলাপ আল্লাহ নবীকে ধমক পেলে না আই ছেলে তুই কোথা থেকে এসেছিস আয় তোর এখানে বসতে দিল কে যা ওদিকে না শিশু বসেছে কাছে তাকে ধমক দিয়ে তাকে মনক্ষুণ্ণ করে দেবেন না সালাতে সে সামনে দাঁড়িয়ে গেছে এই পিছনে যা এই পিছনে যা এই পিছনে যা না হলো না যদিও হাদিস আছে আগের কাতারে বয়স্কদেরকে জ্ঞানীদেরকে শিক্ষকদেরকে সামনে দাও কিন্তু শিশু যদি একবার এসে পরে সামনে তাকে কি পেছনে ঠেলে দিবেন না সুন্দর করে দাঁড় করে শিখাবেন সালাদ একত্রে খাইতে বসলে ধমক পড়লেন এই এটা কার পোলারে কেন এখানে ঢুকতে দিয়েছে ব্যর্থ কোথাকার যায় খান থেকে না আল্লাহ নবী বলে বসেছ বসেছ শোনো এই ছেলে সাম্মিল্লাহ বিসমিল্লা বলো আর তোমার হাত এদিকে লড়ায় না কুল মিম্মাইয়ালি তোমার সামনে যা আছে সম্মুখ থেকে খাও আল্লাহ নবী এভাবে উম্মত গড়ে তুলেছেন সমাজ গড়ে তুলেছেন জাতি গড়ে তুলেছেন হয়নি প্রতিটা ক্ষেত্রেই নবী কি শিক্ষক হাতে কলমে ধরে গড়ে তুলেছেন এই জন্য একটা ব্যাপক রাজত্ব কায়ন করতে পেরেছেন কেননা তার সঙ্গীরা তার সাথীরা নবী সাল্লাহ সাল্লামের শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠেছে কাজেই এগুলো আমল প্রত্যেক কাজেই আপনার আমল আছে আচ্ছা যাই হোক আমি ঘুরে আসছি আবার কোরআনের আয়তের দিকে আস ইন্ডাল ইনসান আল্লাহ হোসেন আল্লাহ ওয়াহদুল্লাহ সময়ের কসম খেয়েছেন যুগের কসম খেয়েছেন তারপরে বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে দুইটার মধ্যে মিল কি মিল হল সময়ই মানুষকে শেষ করে দেয় প্রথম আল্লাহর নির্দেশটা আছে সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে মাটির খড়টা খাইলে ঘনে প্রতি দমে দমেরে মানুষ মানুষের বয়স বাড়ে না কমে বয়স বাড়ে আয়ু কমে তাই না হিসাবে খালি বাড়তেছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় দশ ষাট তাই না হিসাবে বাড়তেছে আসলে কি আসলে বিয়োগ হয়ে যেতেছে আমি দেখতে সংখ্যায় বেড়ে যাচ্ছে মূলত কি বিয়োগ হয়ে শুধু কমে যাচ্ছে আদম আলাইসালাম রুহের জগতে দেখলেন একটা রুহ খুব চকচক করছে ঝকঝক করছে খুবই উজ্জ্বল চেহারা তখন কিন্তু তার আয়ু মাত্র চল্লিশ বছর আদম আলাইসালাম বললেন এত সুন্দর চেহারা ঝকঝকা এর আয়ু মাত্র চল্লিশ বছর এত কম আয়ু কেন ঊর্ধ্ব জগতের কথা বলছি এ কে বলা হলো এ তোমার পুত্র দাউদ সবই তো আদমের পুত্র হে আদম তোমার পরবর্তী পুত্র যে দাউদ এই ছেলে তিনি বললেন এত সুন্দর চেহারা এত সুশ্রী আর তার আয়ু এত কম যাও আল্লাহ আমার আয়ু তো দিয়েছে এক হাজার বছর এত আয়ুতে আমি কি করব এখান থেকে আমি তাকে ষাট বছর দিয়ে দিলাম মৃত্যুর সময় যখন উপস্থিত হল মালাকাল মহুত উপস্থিত আদম বলে এত আগে এসেছ কেন আমার বয়স তো কেবল নয়শো চল্লিশ বছর আরো ষাট বছর তো আছে আদম ভুলে গেছ তোমার সন্তান দাউদকে যে ষাট বছর দিয়ে এসেছো আদম আর মানতেছে না কারণ আমি বুঝে গেছি আমার কিচ্ছু মনে করে নাই আদম আদম ভুলে গেছে কত কত জিনিস বলে ইচ্ছা করেও বলে তাই না সমস্যা তো হ্যাঁ তার সন্তানরাও ভুলে যায় আদমি ভুলে গেছে এত বড় বিষয় ভুলে গেছে আদম সম্মানিত ভাই বলে আস যুগ সময় মানুষকে খেয়ে দেয় যে মিনিটটা আপনার কাছ থেকে চলে যাচ্ছে ওটা আর ফিরে আসবে মাগরেব এখানে এসে বসেছেন এসা চলে গেছে তারপর কি সামনে ফজর অপেক্ষা করছে প্রতিটা মুহূর্ত আপনার কাছ থেকে কি চলে যাচ্ছে যে সেকেন্ড কেটে যাচ্ছে ওইটুকুই আপনার থেকে কি খসে যাচ্ছে জামানা চুপ সময়ের মাধ্যমে মানুষের ক্ষয় মানুষের শেষ তবে আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছেন সাহি হাদিস ইহুদিদেরকে আল্লাহ নবী বললেন যে দেখো কি অবস্থা আল্লাহ পাক কত বরকত দিয়েছে উম্মতে মোহাম্মদকে যে ইহুদিরা আমল করল সকাল থেকে নে জোহর পর্যন্ত সে পেল একটি রাত আর খ্রিস্টানরা জোহর থেকে নে আসর পর্যন্ত আমল করল সে পাইল এক রাত আর উম্মতে মোহাম্মদে আমল করল আসর থেকে নে সূর্য ডুবা পর্যন্ত সে পাইল দুই কিরাত এক একটি রাত উহুদ পাহাড় পর্যন্ত আচ্ছা উম্মতে মোহাম্মদেরা তাদের বয়স কম আয়ু কম ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর ওদের আয়ু কারে এক হাজার পাঁচশো চারশত বছর এই যে কম আয়ু আপনি পেয়েছেন এটা ওই দিক থেকে আবার আল্লাহবাক পুষিয়ে দিয়েছে হাদিসটা বিস্তারিত বিবরণ আমি আপনাদের কাছে দিলাম না সময় এভাবে আপনার থেকে খসে যায় আল্লাহ পাক আপনাকে বরকত আরো কত দিয়ে দিয়েছেন মেয়রাজের সময় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম উপর সালাদ খরচ হলো কত অক্ত পঞ্চাশ অক্ত ফিরে এসেছেন পথে আসমানে দেখা মুসা আলাই সালাতামের উপর মুসা আলাই সালাতাম জিজ্ঞাসা করছেন যে কি হল কি নিয়ে আসলে যে আল্লাপাক পঞ্চাশ অক্ত সালাত ফরজ করে দিয়েছেন যে আমার উম্মত মুসা বলছেন আমার উম্মত ছিল অত্যন্ত শক্তিশালী গায়ে জোর ছিল তারাই কোনো আমল করতে পারে নাই খালি অলসতা করেছে ফাঁকি দিয়েছে আর তোমার উম্মত তো কত দুর্বল আর ওরাই পঞ্চাশ অক্ত সালাত আদায় করতে পারবে তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যাও গিয়ে বলে আমার উম্মত পারবে না কমিয়ে দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন কমানো হলো কমাইতে ফিরে আসেন মুসা আলাইহিস পরামর্শ দেন কমায় নিয়ে আসো যাও আবার ফিরে যান আবার ফিরে আসেন মুসা বলেন যে আবার যাও কমায় নিয়ে এসো নবী সাল্লাম আবার ফিরে যান আবার কমে কমতে কমতে পাঁচ ওয়াক্ত হয়ে গেল এবং আল্লাহ বলে মায়ু বাদ্দাল আমার হুকুম আর পরিবর্তিত হবে না এই পাঁচ অক্তই তোমাদের জন্য পঞ্চাশ অক্টের সমান যাও সব দিয়ে দিলাম আমি ফিরে আসার পরে মুসার সাথে দেখা এই পাঁচ অক্ট পারবে না তোমার উম্মত ফিরে যাও আমি আর যেতে পারবো না আল্লাহ বলে দিয়েছেন কথা আর ঘুরবে না মায়ু বজ্জালুল কল কথা আর ঘুরবে না এই পাঁচ অক্ত পঞ্চাশ অক্তের সমান করে দিয়েছেন সোয়াবের ক্ষেত্রে আমি আর যেতে পারবো না ভাই সময় পাস হয়ে যায় সময় চলে যায় টাইম পাস হয়ে যায় এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খসর ও মানুষেরা শুনে রাখো আল্লাহ কসম খাচ্ছেন সময়ের মানুষের ক্ষতি আর ক্ষতি লস আর লস সম্ভবত গাজালি ইমাম গাজালির কথা এটা যতটুকু আমার মনে পড়ছে উনি এই সুরাটা নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন সকালে কাবার ঘরের সামনে ঘুমিয়েতে ঘুমাতে হঠাৎ করে শুনতে পাচ্ছেন এক বড় বালা চিৎকার পাচ্ছে ও ভাইরা তোমরা কারা বরফ কিনবে সূর্য উঠে গেছে গরম হয়ে গেছে আবহাওয়া আমার বরফগুলো গলে যাচ্ছে আমারও কোনো লাভ হচ্ছে না তোমরা কিনেও লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি কায় আছো বরফ কিনে নাও সূর্য উঠে গেছে গরম হয়ে গেছে আমার বরফ গলে যাচ্ছে এই শুনে আমার ঘুমটা ভাঙল আর ঘুম ভাঙার সাথে সাথে সুরে আসরের তাপ তাপসির আমি বুঝতে পারলাম বরফ যেরকম সূর্যের তাপে গলে যায় সময়ের অতিবাহিত হওয়ার কারণে মানুষের আয়ু গলে যায় নষ্ট হয়ে যায় অকারণে শেষ হয়ে যায় সেখানে আমি আর প্রত্যাবর্তন করতে পারি না সেখানে আমি আর ফিরে যেতে পারি না মানুষের শুধু ক্ষতি আর ক্ষতি ধ্বংস আর ধ্বংস সেখান থেকে বাঁচার পথ কি আমানু কয়েকটা জিনিস আল্লাহ বলেছেন এখানে এই ধ্বংসের হাত থেকে বাঁচা এই ক্ষতির হাত থেকে বাঁচা এই লসের হাত থেকে বাঁচা কয়েকটা পথ আছে পথগুলোকে আপনারা চান না চান না ক্ষতির হাত থেকে বাঁচতে চান মাছ মেরেছেন পচে যাচ্ছে কি করবেন একজন বুদ্ধি দেবে তাড়াতাড়ি কুইটা শুট কি করে আপনার বেঁচে গেলেন তাই না এইরকম দুধ নষ্ট হওয়ার মানে তাড়াতাড়ি দই বানায় ফেলাম একটা কিছু করো বিকল্প তাই না মানুষের আয়ু নষ্ট হয়ে যাচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে তাহলে পরামর্শ কি আল্লাহ পাক স্বয়ং পরামর্শ দিচ্ছে যদি তুমি ক্ষতির হাতে বাঁচতে চাও এই পথ কটা ধরো আমানু এক নম্বর কি ইমান আনা ইমান কার উপরে আনবেন আল্লাহর উপরে তারপরে সহি হাদিস বুখারি মুসলিমের হাদিস হাদিস ইব্রাহিম জিব্রাইল আসলেন নবী ইসলাল্লাহ আলিয়া সাল্লামের সামনে কি বসলেন কিভাবে বসলেন আহাদ ওয়ালা ইউরা আলাইহা আসারুস সফর ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সাউফ ওয়া শাদীদু সাওয়াদিস শাহ আমরা বসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুস সালামের সামনে সাহাবীরা বলছেন আপনারা যেরকম আমাদের মতো সাধারণ মানুষের সামনে বসেন অসাধারণ সে মানুষগুলো যাদেরকে আল্লাপাক তৌফিক দিয়েছেন নবী সাল্লাহ আলী সাল্লাতামের সামনে অসা অসাধারণ সুযোগ সৌভাগ্য আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন যারা নবী সাল্লাহ আলী সাল্লাতামকে দেখতে পেয়েছেন তাদের সামনে বসেছেন আমাদের জিব্রাইলকেও দেখেছেন যাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে পাঠাতেন মাথার চুল ঘন কালো গায়ের জামা কাপড় এক কাপড়ের ধবধবে সাদা তাকে আমরা কেউ চিনি না কিন্তু সফর করে দূর থেকে এসেছে এমন কোন আলামত তার মধ্যে নাই দূর থেকে আসলে কি দেখা যাবে ধুলি মলিন ময়লা কাপড় চোপড় দাগ দাগ পড়ে গেছে তাই না মুখ একটু শুকোষ্কো শুকনো হয়ে গেছে আইসা তো হাত মুখ ধয় নাই খায়ও নাই পানিও পান করে নাই তাদের তো এগুলো লাগে না তাই না চিনি না দূর থেকে এসেছেন কিন্তু সফরের কোন আলামত নাই মাথার চুল কালো কুচকুচে গায়ের জামা কাপড় ধবধবে সাদা তারপরে সে বসে বললেন কার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ও আসনাদা রুকবাতাইহি লা হে তার দুই হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কি দুই হাঁটুর সাথে কি করলেন মিলিয়ে দিলেন ওয়া ওয়াদা কাফাইহি আলা এবং তার দুই হাত কি করলেন রানের উপরে রাখলেন তারপরে বললেন ইসলামের কথা আগে বলেছেন যেহেতু আমি ইমান নিয়ে কথা বলছি ইমানের টাকে বলি আখবরিনী আনিল ইমান হে মোহাম্মদ ইমান প্রসঙ্গে বলুন তিনি বললেন আন্তু মিনাবিল্লাহ তুমি ইমান আনবে কিসের উপরে আল্লাহর উপরে তারপরে কি ওয়া মালাইকাতিহি তার ফেরেস্তাদের উপরে ওয়া কুতুবিহি তার কুতুব সময়ের কেতাব সময়ের উপরে তারপরে মালাইকাতিহি ও কুতুবিহি ওয়া রুসুলিহি রুসুলদের উপরে তারপরে ওয়াল ইয়াউমিল আখির উপরে ওয়াল কাদরে খাইরহি ওয়াল সারহি ভাগ্যের ভালো মন্দ যাই হোক তার উপরে কি করবে ইমান আনবে কটা হলো মনে থাকবে তো আছে মনে তারপরে খেয়াল করে দাও ওয়াদাক্কির ফাইন্না ফল তুমি খেয়াল করে দাও স্মরণ করে দাও খেয়াল করে দিলে স্মরণ করে দিলে মানুষের কি হয় উপকার হয় মানুষ স্মরণ করতে পারে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে কাজে খেয়াল করায় দেওয়া বারবার ভালো কথা বারবার স্মরণ করে দিবেন যে কোনো মানুষকে আলহামদুলিল্লাহ আপনার নেকি হবে আপনি মনে করবেন না ও তো জানে অনেক আর কোয়ার দরকার কি না আপনি বললেই সব সে জানুক বা না জানুক এটা আমরা জানার বিষয় না ভালো কথা বলবেন আর দাল আনুল খায়রে কাফাইলিহি মানুষেরটা ভালো কথা বলবেন ভালো পরামর্শ দিবেন ভালো উপদেশ দিবেন ভালো পথে ডাকবেন যদি আপনার কথা শুনে কাজটা করে তাহলে কি আপনি সেই সমানে সব পাবেন জামাতে আসতেছে না একটা লোক আপনি জামাতে ডাক দিলেন জামাতে সালাত আদায় করলে কত গুণ সোয়াব সাতাইশ গুণ পঁচিশ গুণ মেলা হাদিস আছে তাই না আপনার ডাকের কারণে সেই লোকটা যদি জামাতে সালাতে আসে কত গুণ সব বেশি পেল পঁচিশ গুণ বা সাতাশ গুণ আর আপনি পেলেন কত সাতাশ দুগুণে সাতাশ দুগুণে কত কত চুয়ান্ন হইল চুয়ান্ন ওর নেকি থেকে কিছুই কম হইল না জামাতে শরিক হওয়ার কারণে সোয়াবটা যে পরিমাণ পাইল ওই পরিমাণ আপনার সাথে যোগ হলো সোজা হিসাব কিতাব খালি যোগ আর যোগ আল্লাহর সাথে আল্লাহর সাথে কোন বিয়োগ নাই আল্লাহ নিজেই বলে দিয়েছেন তাবুর আল্লাহর সাথে কারবার করবে আল্লাহর সাথে ডিলিং করবে আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য করবে লান্তাবুর কখনো ক্ষতি হবে না তোমার লোকসান হবে না কারবান করবেন আল্লাহর সাথে লোকসান নেই ফাঁকিবাজি নেই ধোকাবাজি নেই চিটিংবাজি নেই কম নেই খালি লাভ আর লাভ কোন ক্ষতি হবে না তেজা তেজারাতাবুর আল্লাহবাক নিজেই বলে দিয়েছেন কখনো আল্লাহর সাথে ব্যবসা যারা করে তাদের লোকসান হয় না যাই হোক ভাই বলছিল যে আমলের কথা ইন্নাল ইনসান আল্লাহ কয়টার উপরে মানবেন আনবেন শুনে বলছেন সাদাক্তা আপনি সত্য কথা বলেছেন এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন একটা জিনিস আমি উত্তর দেওয়ার পরে যদি করেন হ্যাঁ হুজুর ঠিক কথা কইছেন তাহলে আমি কিন্তু লোকটা তো ভালো না রে জানে তারপরে আমার আমার প্রশ্ন করে আবার আমি উত্তর দেওয়ার পরে কেন হুজুর ঠিক কইছেন জানা থাকলে এটা বলা যাবে না হুজুর ঠিক কইছেন জানা থাকলেও বলে চুপ করেই থাকবেন জানার পরে তাহলে কি করে হুজুর মনে মনে কবে লোকটা খালি আমাকে খোঁচাইতেছে তাহলে জানে তাহলে প্রশ্ন করে কেন আল্লাহ নবীকে ইমানের প্রসঙ্গে প্রশ্ন করার পরে আল্লাহ নবী জবাব দেওয়ার পরে লোকটা বলতেছে সাদাক্তা হ্যাঁ ঠিক কথা বলছেন সাহাবের বলে আজেব না আমরা আশ্চর্য হলাম ইয়াস আলু হয়ে সাদ্দকু প্রশ্ন করে আবার বলে হ্যাঁ ঠিকই কইছেন এটা আবার কেমন কথা হইল তারাও বুদ্ধিজ্ঞান কম ছিল না নাহলে প্রশ্ন করার পরে জবাব দেওয়ার পরে যদি হ্যাঁ ঠিক কথা কইছেন এটা যে ভালো বিষয় না ওটা সাহাবিরা কি করতেন জানতেন কিন্তু কেমন লোক এটা জিজ্ঞাসা করে উত্তর দেওয়ার পরে কয় হ্যাঁ ঠিকই কইছেন এটা আবার কেমন কথা হলো যাই হোক আমার উদ্দেশ্য হল ইমান মানে কয়টার উপরে ছয়টা ছয়টার কোনটাই দেখা যায় আল্লাদিন মেনু যারা ইমান আনে কিসের উপরে গায়ের উপরের উপরে গায়েব মানে কি আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখি নাই কিন্তু কি করতে হবে ইমান আনতে হবে আল্লাহ তাই না তার বাকি আর আন্তু মিনাবিল্লা মালায়কাতি ফেরেস্তা দেখেছি বা কুতুবিহি লৌহ মাহফুজের কোন জায়গায় কেতাব আমি দেখছি এইটাই যে সেই কেতাব সেটা আমি দেখছি ফেরেস্তার উপর বিশ্বাস করতে হবে ফেরেস্তা আমি দেখছি না রসুল যে রসুল আলমেরা হোক কিভাবে আমরা তো দেখি নেই তারপর আমাদের দেখার তো প্রশ্নই নেই নবী মোহাম্মদ যেটা এসেছেন তিনি তো এসেছেন কি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে দেখেছি বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করি প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে নবী মোহাম্মদ সাল্লাম এসেছেন কোথায় আরবে এখানে বসে আমরা এতদিন পরে কি করি বিশ্বাস করি ভাগ্য আমি দেখেছি তাকদের কে আছে আমি দেখি দেখার তো প্রশ্নই ওঠে না কি আছে আল্লাহ পাকি ভালো জানেন আখেরাত দেখেছি আমি জান্নাত জাহান্নাম দেখেছি যা কিছু দেখি নেই সেগুলার উপরে কি সেগুলার উপরে কি ইমান আনতে হয় বলেন তো আমার হাতে কি আছে হ্যাঁ? খালি আচ্ছা এখন বলেন তো কি আছে খালি আমি যদি বলি যে পাঁচটা টাকা আছে কোনটা বিশ্বাস করবেন না বলবেন যে পাঁচ টাকা আছে কেউ বলেন পাঁচ টাকা আছে হুজুর মিথ্যা কথা বলে কে মসজিদের মধ্যে আবার কেউ বলে ফট করে যখন বাইকের ফেলেছে টাকা ঢুকাইলো কখন খালি হাতি বেরিয়েছে তাই না আর এখন যদি বলি কি আছে কিছুই নেই আগেরটা কি আগের তো বিশ্বাস ইমান আর এখনকারটা কি এটা দেখা কইতেছেন এটার মধ্যে ইমানের কিছু নেই পাগলে করবে খালি ছাগলেও করবে খালি এটার সাথে ইমানের কিছু নেই বিশ্বাস কিছু নেই দেখাই কইতেছেন আপনি খালি কাজে আল্লাদিন ইউমিনুনা বিল গায়ব গায়েবের উপর ইমান আনতে হয় কেন আল্লাহ বলেছেন তাই রসুল বলেছেন তাই আমরা বিশ্বাস করি আর অদৃশ্যের বিশ্বাস হলো মারাত্মক বিশ্বাস যত কাজ আমরা করি এই বিশ্বাসের উপরেই করি তাই না বিশ্বাসের উপরে করে আল্লাযীনা উপর বিশ্বাস কায়েম করা এবং তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা কি করে খরচা করে ইমানের বিষয়টা হলো অদৃশ্য আল্লাহ কয়জন এক একক অদ্বিতীয় তার কোন শরিক নাই তার রুবুবিহতে নাই তার উলুহিয়তে নাই তার নামে নাই তার গুণাবলিতে কোন শরিক নাই বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না যেহেতু আমি শুধু আমলের উপরে আলোচনা করব কাজে ইমানও আমল অনেকেই বলেন যে আমল করি না করি আমার ইমান ঠিক আছে মিথ্যা কথা ভুয়া কথা যে ব্যক্তি আমল করে না তার ইমান নাই যে ব্যক্তি আমল করে না তার কি নাই ইমান নাই আর যার আমল আছে ইমান নাই ইমানের দাবি করে কিন্তু আমল নাই দুইটার আসলে কি নাই কিছুই নাই ইমানের দাবি করে আমল নাই তাই না আসলে তাদের কিছু নাই দুইটা একসাথে থাকতে হবে কি ইমান এবং আমল এই জন্য আল্লাহ পাক বলছেন যত জায়গায় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনে এবং কি করে সৎ কাজ করে কেউ যদি বলে যে আমার আমল না থাকলে কি হবে সালাত আদায় করি না তাহলে কি হবে আমার ঈমান ঠিক আছে একচেতে মিথ্যাবাদী এর মুনাফিক মুনাফেক প্রতারক একচেতে চেয়ে বাজার পৃথিবীতে কিচ্ছু নাই প্রশ্নই উঠে না আমিলুস সালিহাত তার সাথে আপনার সৎ কাজ করতে হবে সৎ কাজ কাকে বলে আল্লাহ পাক কালামের মধ্যে তার কালামের যেগুলো কাজগুলোকে সৎ কাজ বলেছেন সেগুলোই কি সেগুলোই সৎ কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম তার হাদিসে যে কাজগুলোকে সৎ কাজ বলেছেন সেগুলোই কি সৎ কাজ আর যেগুলাকে আল্লাহ পাক তার কালামের মধ্যে অসৎ কাজ বলেছেন সেগুলোই কি অসৎ কাজ নবী সাল্লাহ আলাইসালাম যে কাজগুলাকে অসৎ কাজ বলেছেন সেগুলোই কি সেগুলোই অসৎ কাজ তাহলে সৎ কাজ কি অসৎ কাজ কি দুইটা জিনিস আপনার জেনে নিতে হবে না আপনারা তো অনেকে চাকরি করেন তাই না চাকরি কিছু রুলস আছে না বিধিবিধান আছে না আপনি কয়টায় অফিসে যাবেন কি কাজ করবেন আর কি কাজ করতে পারবেন না আর কি কাজ করলে আপনার চাকরি যেতে পারে কি কাজ করলে সমস্যা হতে পারে আর কি কি ট্রেনিং নিলে আপনার পদোন্নতি হতে পারে এগুলো আছে না ছাত্র যে স্কুলে বা মাদ্রাসায় কলেজে ভর্তি হলে কয়টা স্কুলে যেতে হবে কয়টায় কলেজে যেতে হবে কিভাবে ক্লাস করতে হবে কিভাবে নোট করতে হবে কতক্ষণ থাকতে হবে কি করলে ভালো রেজাল্ট করতে হবে আর একটা বিধিবিধান আছে না শৃঙ্খলা আছে না আল্লাহ ওয়াহ শরিক আলাহ বিধিবিধান আপনাকে দিয়ে দিয়েছেন না ইমানের পরে সর্বপ্রথম কাজ কি সালা আসসালা আসসালা আউ্বালমা ইউসআলুল আব্দ ইয়মাল কিয়ামতে কি আসসালা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে যে প্রশ্ন করবে সেটা কি ইউহাসাবুল আব্দ ইয়মাল কিয়ামা প্রথম কিয়ামতের দিন যে বিষয়ে আল্লাহ পাক প্রশ্ন করবে সেটা কি আইন কানুন দণ্ডবিধির তাই না কোর্টের প্যালাল কোর্টের যেটা আইন এবং বিচার বিভাগের প্রসঙ্গে যেটা জিজ্ঞাসা করবেন সেটা কি না না না এবাদতের প্রথম যেটা সেটা সালা আর দণ্ডবিধির প্রথম যেটা সেটা কি খুন আর দেমা আপনার বলবো কোরআন আমার দণ্ডবিধির কথা আছে নাকি প্রথম কোরআন আছে আল্লাহর পক্ষ থেকেই বিধান দেওয়া হয়েছে আদমের এক ছেলে আরেক ছেলেকে খুন করেছিল খুন দিয়ে শুরু আদম সন্তানের প্রথম যেটা বিচার বিভাগের বিচার বিভাগের দণ্ড বিভাগের যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো কি সর্বপ্রথম খুন চুরি করেছেন ডাকাতি করেছেন একজনকে এমনি অর্থাপ্পর দিচ্ছেন এগুলা হলো পরে তাই না খ্যাত খাওয়াইছেন মাসে হক মেরে খাইছেন এগুলা হলো কি পরে এক নম্বর প্রশ্ন কোনটা হবে খুন করেছেন রক্ত ঝরিয়েছেন মানুষ মেরেছেন হত্যা করেছেন কেমন দিন প্রথমে এটা প্রশ্ন হবে আর এবাদত সময়ের মধ্যে সর্বোত্তম প্রশ্ন হবে কোনটা সালা সালা আস সালা আসুন সালাদ কোথায় আদায় করবেন মসজিদে এসে আদায় করতে হবে মুরু আওলাদাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ দাও সালাতের জন্য তাদের বয়স যখন সাত বছর হবে কত বছর সাত বছর হবে হুম আলাইহা ওহুম আপনা ও আশার এবং তাদেরকে পিটাও মারো ওম আপনা ও আশারা তখন যারা দশ বছরে পৌঁছে গেলে সালাতে না সালাত না করলে তাদেরকে কি করো মায়ের দাও পিটনি দাও মানে এমন না যে হাড্ডি গুটে ভেঙে দেবা ও বাচ্চা শিশু সামান্য চর সামান্য থাপ্পর সামান্য শাসনের জন্য যেটুকু ওইটুকু মুখের মধ্যে মারা কি নিষেধ পথে ঘাটেও দেখি মানুষ মানুষকে মারে চট করে একটা থাপ্পর মারে মুখের মধ্যে রিক্সাওয়ালার সাথে যে কত শক্তি প্রয়োগ পথে ঘাটে যত দেখি ভদ্রলোক চলছে এদিক যা ওদিক যায় ডাইনে যা বামে যা পিছিয়ে যা চট করে মুখের মধ্যে একটা থাপ্পড় লাগাই দেয় মুখের মধ্যে মারা হারাম আপনার স্ত্রী হোক আপনার সন্তান হোক আপনার চাকর বকর হোক চাকর বকর তো মারতেই পারবেন না যাকে আপনি মারার বৈধ তো আছে তার মুখের মধ্যে মারতে পারবেন না মারতে হবে আস্তে ধীরে শাসন করতে পারবেন তোমরা তাদেরকে মারো কত বছরে দশ বছরে তাদের বিছানা কি করে দাও আলাদা করে দাও ছেলে দশ বছর হয়ে গেছে মেয়ে দশ বছর হয়ে গেছে এক চাদরের নিচে এক বিছানার নিচে তাদের ঘুমানোর অনুমতি নেই ইসলাম আপনাকে আদব শিক্ষা দিচ্ছে কিভাবে সন্তানাদি গড়ে তুলবেন মাও বোনেরাও আছেন একসাথে আমি চতুর্দিকেই আপনাদের কুটিনীতি বলে যাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে সন্তান কিভাবে লালন পালন করবেন কিভাবে আমল শিখাবেন সাত বছর হলো মায়ের কর্তব্য বাবার কর্তব্য তাদেরকে সালাতের দিকে দৃষ্টি আকর্ষণ করা সালাত শিখানো অনেকেই আলেম আমাদেরকেও আমরা দেখি যে অনেক বড় আলেম সালাত আদায় করতে পারে না ঠিক মতো তার দাঁড়ানো হচ্ছে না হাত বাঁধতেছে কোন জায়গায় সে বুঝতে পারতেছে না হাত বাঁধার ব্যাপারে তিন প্রকারের বিষয় রয়েছে একটা আছে নাবিন নিচে বাঁধা শুনেন আবু দাউদের হাদিস সহি নয় জালের কাছাকাছি এবং হাদিস আল্লাহ নবীর থেকেও নয় এবং আলী রাজিল্লাহ থেকে একটা বর্ণনা মাত্র সহিউল বুখারিতে যে হাদিস রয়েছে আর জেরা আলাদ জেরা পুরা হাতটা হাতের উপরে সহি বুখারির হাদিস এতে কোনো কথাই চলবে না আর যেটা আছে এই সুনানে আমি খোঁজাই নাই খোজাইমায় ওয়াইল হজর থেকে বাম হাতের উপর ডান হাত আলা সাদার বুকের উপরে তাই না এখন আপনি সন্তানকে সালাদ শেখাবেন হাতটা সুন্দর করে সেদিন আলামিন জামে মসজিদে খোদবা দিয়েছি কয়েকটা কওমি মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা গোপনে গোপনে আসে আয়েশা খুতবা শুনে পরে তো আমাকে ধরেছে যে হাত বাঁধার উপর হাদিস আমি রাস্তায় দাঁড়াই পথে খুতবার পরে আমি ওর অত কড়া কথাও বলি না অন্যের সমালোচনা ওনার এসেছে একজন তো পরিচয় দিতে দিয়ে বললেনই অমর বিখ্যাত মাদ্রাসা আমি সৈয়দ বুখারি পড়াই আচ্ছা গোপনে গোপনে সে খোদ্ শোনে আর কি পরে ঝগড়া ফসাদ করে যাই হোক ভালো আছে বলেন যে বুকের উপর যে হাদিস হাত বান্ধেন হাদিস কোথায় আমি বললাম যে তিন প্রকারের আছে আপনার যেটা আছে নাবিন নিচের আর ওটা আলী থেকে যেটা আমি বললাম সেটা সোহেল বুখারিতে এই জেরার উপরে জেরা আর এমনি খোজামা হলো বুকের উপরে বুকের উপরে যদি বলতে যদি মাথার উপরে বলি তাহলে এটা নিষেধ হবে কিভাবে বুকের উপরে মানে মাথার উপর পর্যন্ত হতে পারে বলছে হ্যাঁ, আপনার প্রতিপক্ষ যদি বলে নাভির নিচে মানে হলে একটা গুপ্তাঙ্গ তাহলে আপনি ঠেকাবেন কি দেয়া বুকের উপরে যদি মাথার উপরে তোলার যদি অবকাশ থাকে প্রতিপক্ষ তো বলতে পারে নাভির নিচে একটা গুপ্তাঙ্গ পর্যন্ত চলে যান কাজে এ ধরনের ফাউল কথা কোনো মহাদ্দেশের বলা উচিত নয় কমন সেন্স একটা একটা সেটা আমার মোতাবাদ জাহান স্বাভাবিক কথায় সহজ কথায় কি বোঝা যায় সেটাই আমার নিতে হবে ভাই বাচ্চা কাচ্চাদেরকে দেখ এই দেখেন ছোট কালেজে না শেখানো হয় যে কথায় বলে কাঁচায় না বাঁকালে বাস পাকলে ভাঙ্গে ঠাস ঠাস বাস যদি ছোট কালে বেঁকা না করেন কোন গাছের ডাল যদি বেঁকা না করেন যদি আপনি কিছু বানাতে চান বাঁকা করে তাহলে যখন পাইকা যায় বাস তখন হয় শক্তি এগুলো হবে না আপনার বাঁকা করতে পারবেন না আর যদি জোরে বাঁকা করতে চান জিনিসটি কি হবে টাস করে ভেঙে যাবে কার নাকশে ছোট কালে ছোট কালে বাচ্চাকে যা শিখাবেন ওটা কি পাথরের মধ্যে লেখার মতো হয়ে যায় ওটা তার মাথায় থাকে মনে থাকে বুঝে সে ছোটকালেই আপনি ঘরের মধ্যে বা মসজিদের মধ্যে ইমাম সাহেব যে সালাদটা শিখিয়ে দেবেন রুকু হয় না অনেক আলেমেরই হয় না মাজা বেকা হয়ে থাকে অনেকে এই যে দাঁড়ায় দিছে বেকাদেরা হপ হপ হপ হপ করে কি করতেছে ঠিক নেই রুকু পেট সোজা থাকবে একদম হয় না সাজদা পেট সোজা থাকবে হাতগুলা ছড়ানো থাকবে রুকুর দিকে চোখ থাকবে উঠবেন কিভাবে এমনকি রফলাই দেন তো আমরা করি তাই না কেউ এরকম করে কেউ এরকম করে কেউ এরকম করে সুন্দর যে বিষয়টা ছোট কাল থেকে শেখানো হয় না কাজে সেটা চমৎকার হয় না আমিন বলি তাই না কেউ আস্তে আস্তে বলি কেউ আমিন করে কজাল আমিন মসজিদে সারা তাদের করতে যায় মাঝে মধ্যে আমিন তো বলে না স্লোগান দেয় অপবাদ আর কি সহি হাদিস আমিন ইমাম যখন গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে ফাকুলু আমিন ফাইন ওয়াফাকা তামিলহু তামিলাল মালায়েকা গফির লাহু মা তাকদ্দাম মিন দামবিহি সহিহুল বুখারীর হাদিস ইমাম যখন গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো তোমাদের আমিন যখন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তখন অতীতের গুনাহ মাফ হয়ে যায় আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায় শুধুমাত্র আমলের কয়েকটা কথাই বলে যাব আমি যে এই যে শিখাচ্ছেন আমিন সাধারণ একটা মার্জিত আওয়াজ আছে আপনার যদি প্যারেড দেখেন পুলিশের তাই না এই রাজারবাগে যা দেখবেন লেফট রাইট লেফট রাইট করতেছে তাই না নতুন যখন পা ফেলবে কারেন্টটা আগে কারেন্টটা পরে আপনারা পারবেন না মুসলিমদেরকে বলা হয় একসাথে পা ফেলে লেফট রাইট করতে পারবেন হবে ওদের পা ফেলা কিন্তু ঠিকই হচ্ছে লেফট রাইট অভ্যাস করে ফেলেছে তাই না সালাত একটা অভ্যাস সালাত একটা নিয়ম সালাত একটি পদ্ধতি সালাত একটি শৃঙ্খলা আপনি দাঁড়াবেন কিভাবে একবার আল্লাহ নই বলেছেন তারাসু কামাইয়া তারাসাল মালায়েকা যেরকম পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় ওইভাবে পা মিলিয়ে দাঁড়াও আল্লাহ নবী সালাতে দাঁড়ানোর পরে তারপরে হাত দিয়ে এইভাবে থাপড়াইতেন বুকের মধ্যে অমর রাজু চাবুক মারতেন একটু আগে পিছে যদি হতো কারো বুক নবী ইসল্লাহাম বলতেন এই আগে পিছে হয়ে না আগে পিছে যদি হও আল্লাহ পাক তোমাদের মধ্যে ঝগড়া ফসাদ লাগিয়ে দিবেন তোমাদের ঐক্য থাকবে না মিল থাকবে না তারপরে আল্লাহ নবী বলেছেন এক মুসল্লি এবং আরেক মুসল্লির মাঝখানে যদি ফাঁক থাকে ওইখানে ইয়ামানের একেবারে এক কালো শয়তানের মতো শয়তান আমি যেন দেখতে পাচ্ছি দুইটার ফাঁকের মধ্যে দাঁড়ায় দুই মুসলিম মাঝখানে ফাঁক থাকলে কেন কি দাঁড়ায় শয়তান দাঁড়ায় শুধুমাত্র প্রথম যে বাদত সালাদ সেটাই আমাদের শুদ্ধ হয় না সুন্দর হয় না আল্লাহ সামনে আমরা যাবো কি নিয়ে সম্মানিত ভাই সালাদটা ঠিক মতো শিখে নেবেন কেমন করে দাঁড়াবেন কেমন করে সুরা ফাতেহা পড়বেন কেমন করে রুকুতে যাবেন কেমন করে সাজদা করবেন কেমন করে রফলে দেন করবেন কেমন করে আমিন বলবেন সালাম ফিরে কোন দোয়া পড়বেন কি করবেন সাথে সাথে আত্মস্নান শুরু করবেন নাকি রশি পাকাইতেছে শুনতে খারাপ শোনা যায় কিন্তু বিষয় সালাত এমন একটা বিষয় আল্লাহ নবীর মসজিদ সালাদ থেকে কোনদিন নামাজ বাদ পড়েছে কোনদিন হাজার হাজার মুসলিম সালাহাত আদায় করেছে আল্লাহ নবীর যুগে সাহাবিগণের যুগে আল্লাহ নবী সাহাবিগণ সালাম ফিরে কি করেছেন সেটাকে হাদিসের কেতাবে নাই না থাকার কোন প্রশ্ন আছে সবচেয়ে বড় ইবাদত সালাত সেই সালাতের মধ্যে সালাম ফিরে আল্লাহ নবী কি করেছেন আবু বকর কি করেছেন অমর কি করেছেন ওসমান কি করেছেন আলী কি করেছেন সাহাবেরা কি করেছেন সেটার বিবরণ আছে না কোথাও দেখেছেন যে এনারা কোন ইমাম সালাম ফিরিয়ে সম্মিলিত হয়ে মোনাজাত করেছেন একটা দলে অন্যত্র আমি বাদ দিলাম খাওয়া দাওয়া বিভিন্ন জায়গায় ওটা নিয়ে আমি কথা বলবো না ও ব্যাপারে আমি নিজে কড়াকড়ি করিও না কিন্তু সালাম যেটা তারপরে আল্লাহ নবী কি করেছেন ডান দিকে কিংবা বাম দিকে মুক্তাদের দিকে ঘুরে উঠছেন তারপরে কি করেছেন বোখারির হাদিস অনুযায়ী এবনে আব্বাস রাজিস অনুযায়ী যে তারা তো ছোট ছেলে পেলেছিলেন তারা দাঁড়াতেন কিসে পিছনে মাও বলে না ছেলেদেরকে জামাতে সালাতে পাঠিয়ে দিবেন এবনে অমর রাজন ছোট এবনে আব্বাস রাজন ছোট পিছনে দাঁড়াতেন তিনি বলেছেন যে কুন্না না আরিফু ইনকেদা সালাতে রসুলিল্লাহ সাল্লাহ সামনে যখন শুনতাম যে আল্লাহ একবার শোনা যাচ্ছে বসা অবস্থায় তখনই বুঝতাম যে এখন সালাম ফেরানো হয়ে গেছে কেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম শুনতে পারতাম না সালাম ফেরানোর পরে এত জোরে সামনের কাতার থেকে নবী সাল্লাহ আলী সাল্লাম এবং আজ আগের কাতারে মুসুল্লাহ আল্লাহ আকবর বলতেন যে আমি পিছনের কাতার থেকে বুঝতে পারতাম এখন আল্লাহ নবী সালাম ফেরাইছেন কাজে আল্লাহ আকবর সৌদি আরবের আলমরা বলছেন যে এটা থেকে আল্লাহ আকবর প্রমাণিত হয় না আস্তাকুল্লা আস্তাকুল্লা থেকে শুরু করতে হবে দুইটারই অবকাশ আছে তবে আল্লাহ আকবর বলার বিষয়টা এমনি আব্বাসের হাদিস থেকে বোখারি হাদিস থেকে খুব সুস্পষ্ট এবং এটা জোরেই পড়তেন এই জায়গায় যখন সহি বোকারি মুসলিম ইবুল হাদিস থেকে বুঝলাম সালামের পরে আল্লাহ নবী কি করছেন ওই সময় ওই সুন্দর দোয়া বাদ দেয়া আল্লাহ আকবর আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ আন্তঃসালাম সালাম তাবা রাখতে থেকে শুরু করে বহু দোয়া দেখলাম প্রমাণিত আপনি পড়লেন না সালাম ফিরে হাত কসলানো শুরু করে দিলেন আল্লাহর নামে এটা আপনি বিধান চালু করলেন আর আল্লাহ নবী বলেছেন যখন কোন মানুষ কোন জায়গায় যে সুন্নতটা আছে সেই জায়গায় নিজেরটা চালু করে তখন সেখানে আল্লাহ নবীর সুন্নত উঠে যায় এই দেখো এইটা দিয়ে বুঝে ওই গ্লাসটা দাও এই গ্লাসটার মধ্যে কতটুকু পানি ধরবে আড়াইশো গ্রাম ধরে নিলাম তাই না এখন এই গ্লাসের মধ্যে যদি আপনি খুব জোরে পানির চেতে ভারী পদার্থ ছেড়ে দেন কিংবা নিজের থেকে তাই না খুব জোরে কি পানির চেয়ে একটা ভালো পদার্থ ভারী পদার্থের নাম বলে মধু ধরে নেন তাই না কিংবা বিষ বিষ মোবাইল পুরা মোবাইল সাইরা দিলেন এর মধ্যে তাহলে কি হবে উপর থেকে পানিটা পরে যাবে নিচে কি পুরা মোবাইল বিষ জড়ো হয়ে থাকবে তাই না আল্লাহ নবী এখানে আপনার জন্য বিশুদ্ধ পানি বা শূন্য ব্যবস্থা করেছেন সেই জায়গায় আপনি কি সেটা বাস্তবায়ন না করে নিজেরটা ছেড়ে দিলেন আর কি হলো তাহলে নবীরটা নবীরটা আউট করে দিলেন নবী সাল্লাম সালাম ফিরে যা করেছেন সেটাকে আপনি আউট করে দিয়ে নিজেরটা কি করলেন সেটেল করলেন বহাল করে দিলেন সময় তো ভাই আমি তো তাফসির শুরু করেছিলাম ও আমিল হাত সৎ আমল নেক আমল আপনি যেটা বানাইলেন সেটাকে নেক আমল এখানে না আল্লাহ নবী যেটা বলেছেন সেটা কি সেইটা আপনার নেক আমল এখানে মুরু আউলাতাকুম বিসসালাহ ওহম আবনাউ সাবআ সাত বছর হয়ে গেলে তাদেরকে কি করবে কে নির্দেশ দিবে মুরু আউলাতাকুম তোমাদের বাচ্চাদেরকে বাচ্চা কার বাবার আর মায়ের সকালে যখন রাস্তায় নামবেন আমি তো ঢাকার খুব ব্যস্ত এলাকায় বসবাস করি সকালে দেখি যে মায়ে বাপে বড় ভাই বোনে ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে কোথায় যাচ্ছে স্কুলের দিকে যাচ্ছে কিন্তু ওই সময় যখন হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আলাল ফালাহ হচ্ছে তখন কোথায় যাচ্ছে এখানে যারা বসে আছেন সবই তো বয়স্ক মাঝারি আপনাদের ছেলেপেলেরা কই আসে না ছেলেপেলে এই সার সালাতে এসেছে ফজরের সালাত তো আপনারাই আসবেন না দুই তিনজন বুড়া ছাড়া নো নো নো নো এইভাবে মুসলিম সমাজ কায়েম হয় না এভাবে মুসলিম জাতি কায়েম হয় না জাতি গঠিত হয় না জাতি প্রথম গঠিত হয় সালাতের মাধ্যমে সালাত নাই জাতি নাই যতই স্লোগান নেন যত কিছুই বলেন না কেন যদি বাচ্চা কাচ্চাদেরকে সালাতের ট্রেনিং এর উপর গড়িয়ে তুলতে না পারেন কখনো ওয়াজ দিয়া আর সামান্য কথাবার্তা দিয়া নানান ভাষণ বক্তব্য দিয়া সে ভাষণ পার্লামেন্টেই দেন বিচার বিভাগ থেকেই দেন প্রশাসন থেকেই দেন সেমিনারেই দেন পত্র লেখেন জাতি গঠন করতে চাই উন্নত সমাজ গঠন করতে হবে কিচ্ছু হবে না প্রশ্নেই ওঠে না প্রথমেই তাদেরকে গড়ে তোলেন নাই সালাতের উপর গড়ে তোলেন নাই সালাতের উপর আপনাকে গড়ে তুলতে হবে নির্দেশ দিতে হবে মসজিদে আসার জন্য কিভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা হচ্ছে মসজিদে আসাদু আল্লাহ বলা হচ্ছে সন্তান যখন জন্ম গ্রহণ করবে তখন আপনি কি করবেন কি করবেন মাও বলেন ভালো করে শোনেন বাবারাও শোনেন কি করবেন তখন আজান দিবেন তাই না কানের মধ্যে আগেই দিয়ে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হাদিসে যেটা এসেছে হাসান রাজি আল্লাহ যখন জন্মগ্রহণ করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আজান দিয়েছিলেন আজান কে দিয়েছেন আপনাদের তো খালি সরমই করে তাই না সন্তান জন্মগ্রহণ করলেন হুজুর পাশে নাই আরে আমি আবার আজান দেব মানছি কি কবি ডাইন বন্ধে খালি তাকায় তাই না তার নিজে দিয়েছেন নামাজের যে আজান সে আজান দিয়েছেন তার মানে কি জন্মার সাথে সাথেই নামাজের আজান তার কানে আল্লাহর ধ্বনি তার কানে নবী মোহাম্মদের ধ্বনি তার কাতে সালাতের ধ্বনি আপনি দিয়ে দিচ্ছেন এখন প্রশ্ন হলো ও তো বাচ্চা শিশু ও তো বোঝে না কিছু ওখানে আজান দিলে কি হবে তারপরে ইমাম ইবনে কাইম জাউজি একটা চমৎকার বই লিখেছেন শাহাদত্ত গবেষক তহফাতুল মওদুদ তার মধ্যে একটা হেকমত বয়ান করেছেন যে জন্মার সাথে সাথে আল্লাহর ধ্বনি মৃত্যুর সময় কি লাক্কিদু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের যারা মুমূর্ষ হয়ে গেছে যখন মারা যায় তখন তো মানুষের সাধারণত হুশ থাকে না সে রোগী হোক বা সে অ্যাক্সিডেন্টই করুক কিংবা বিরুদ্ধই হোক মরার সময় সাধারণত কি হয় হুশ খুব কম লোকেরই থাকে দুই একজনে বোঝে তাছাড়া অধিকাংশই কি রোগে শোকে বার্ধক্যে অ্যাক্সিডেন্টে কিছুই বোঝে না ওই সময় পাশে বসে সে একজনে কি করে লাহ কিন্তু কখনো বলবো না তুমি বলো লাহ যদি না করে বসে না আমি বলবো না কাফের হয়ে মারা যাবে কাজে কখনো বলবেন না লাহ বলো মোহাম্মদ রসুল্লাহ কি বলো আসাদুল্লাহ ইলাহিল্লাহ বলো বলার নির্দেশ আপনি কখনো দেবেন না লাখখানেও খালি পড়তে থাকবেন ও পড়লে পড়ুক না পড়লে না পড়ুক অধিকাংশ সময় ওরা থাকে বেহুশ অবস্থায় ওই সময় আপনি লাহ ইলাহিল্লাহ পড়ার লাভ কি এমনি কায়েম জৌসিয়া বলেছেন আর এটা সাইকোলজিক্যাল ব্যাপার চাইল্ড সাইকোলজি শিশু বোঝে না অনুভব করতে পারে না এমন না মায়ের পেটের মধ্যে একটু বড় হইলে কি হয় থাকে গুতাইতে থাকে জন্মের পরে আ কাউ কাউ করে ওর ক্ষুধার বাপটাও বুঝাই দেয় আমি এখন খাইতে পারি বুঝতে পারি প্যাটের মধ্যেও সাইকোলজিক্যালি অনেক কাজ করে বাবা মা পাপি হলে খারাপ কাজ করলে এক বাচ্চার পেটের মধ্যে চার মাস পরে ইফেক্ট করে আমি ও সকল কিছু বর্ণনা করছি আপনার সামনে জন্মার সাথে সাথে আজান দেবেন এটা তার অন্তরাত্মায় তার অবচেতন মনে স্ট্রিম অফ আনকনসিয়াসনেস যেটা সেখানে কালেমার এটা তার মধ্যে তাসির করে আসর করে কোনদিন আজান দিতে ভুলবেন না আর আল্লাহ বলেছেন শয়তান দূরীভূত হয়ে যায় শয়ত উম্মুসিবান শয়তান তাকে আসর করতে পারে না এই জন্য জন্মার সাথে সাথে কি আজানের মতো করে সালাতের আজানের মতো করে আজান মৃত্যুর সময় আবার কালেমার কথাবার্তা সন্তানকে একটা সুন্দর নাম রাখবেন যা নাম রাখবেন না তাকে গড়ে তুলবেন কোরআন তালাওয়াতের উপর গড়ে তুলবেন কই কোরআন তালাওয়াতের সময় কই আদব আমলের মধ্যে যে গড়ে তুলবেন কোথার থেকে গড়ে তুলবেন স্কুলের বই পুস্তক কিন্ডার গার্ডেন নামক যেগুলা করা হয়েছে আরো কত কিছু এত বইয়ের বোঝা যে আগে তো একটু ফাঁক ছিল মসজিদ ইমাম সাহেবের কাছে পড়তে পারত একটু মক্তব ছিল বিকালে একটু রেস্ট পাইত নিজের বই পড়ে কুলাইতে পারেন আপনার কোরআন তালাওয়াত শিখে কখন সে তার ফুটসতি নাই আজকে এখন যে নিয়ে আসবেন কাল নিশ্চয়ই পরীক্ষা বাচ্চা পরীক্ষার উপরে পরীক্ষা সেদিন রেডিও টক শুনতেছিলাম এখন তো শিক্ষার্থী নেই এখন খালি পরীক্ষার্থী এখন খালি পরীক্ষার্থী শিক্ষার্থী নাই দৈনিক পরীক্ষা দৈনিক পরীক্ষা চাপের মধ্যে রেখে রেখে বাচ্চা কাচ্চাগুলো নষ্ট করে ফেলেছে তাদের বিকার গ্রস্ত করে ফেলেছে তারা সবসময় বিমর্ষ থাকে খালি পরীক্ষার চাপের মধ্যে থাকলে কোরআন হাদিস মানে একটি বাড়তি বিষয় মুসলমানের এখন তাই না অরিজিনাল বিষয় তার নাই ওই বাড়তি বিষয়গুলোর সময় তাদের কাছে নাই ওরা এখন শিক্ষার্থী না ওরা শুধুমাত্র পরীক্ষার্থী হয়ে পড়েছে এই যে কোরআনের শিক্ষা দিবেন ছোট কালে যেটা শিক্ষা দিবেন বড় কালে মাখরাজ আদায় হয় না হা আদায় হয় না খা আদায় হয় না ফা ঠিক মতো উচ্চারণ করতে পারে না দোয়াত তো আমাদেরই ঠিক মতো হয় না হয় দাল হয়ে যায় না হলে কি জোয়াত হয়ে যায় আহলো দাঁত বলা হয় কোথার থেকে শিখাবেন কোথার থেকে শিখবে তারা মুরু আউলা তারপরে জামাতে আসতে শিখানো জামাতে আসতে শেখানো শুধুমাত্র ঘরে সালাত আদায় করলেন হলো না নবী সাল্লাহ আলি সাল্লাম দাঁড়িয়ে গেছেন মসজিদে এসে বলছেন যে আমার মনে হয় যে আমি এখন ইমামতি ছেড়ে বাইরে চলে যাই অন্য কাউকে ইমামতি দেই তারপরে খুঁজে খুঁজে দেখি কারা জামাতে আসে নাই তাদেরকে কাঠ দিয়ে খড়ি দিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই জামাতে আসা ওয়াজেব আজান শুনেছেন হাইয়াল সালাহ আসো মুক্তির পথে হাইয়ালাল ফালাহ আসো মুক্তির দিকে আসো সালাতের দিকে কাকে ডাকা হচ্ছে কলেজের সময় হয়েছে স্কুলের সময় হয়েছে ঘন্টা বাজতেছে রিং বাঁচতেছে আপনার বাচ্চা কাচ্চাকে দৌড়ায় নিয়ে যাচ্ছেন রাস্তায় পিছিয়ে পড়ে গেছে আর গেট কিপার গেটের মধ্যে ঢুকতে দিচ্ছে না যদি স্কুলের কোনো ভ্যান ট্যান হয় ওগুলা কখনো ঢুকতে দেয় নাহলে বাইরে দাঁড় করে রাখে তারপরে আপনি কান্নাকাটি শুরু করে দেন দরখাস্ত দিতে হয় এই কারণে উপস্থিত হতে পারেনি স্যার পরীক্ষা ছিল দিতে পারে পারেনি কত কিছু আফসুস কাটে বাবা মা সদ্য গোষ্ঠী থেকে সুদ্ধা বিলাপ শুরু করে দেন কিন্তু আপনি আপনার সন্তান যে একটা অক্ত মসজিদে আসলেন না এই জন্য কি আপনার কোনো দুঃখবোধ আছে আপনার সন্তানের কোনো দুঃখবোধ আছে কিচ্ছু নাই এবং মাসুদ রাজি আল্লাহ বলেন সাহি মুসলিমের হাদিস লম্বা হাদিস যে দেখো আমাদের যুগে যে ব্যক্তি সালাতে আসতো না জামাতে আসতো না তাকে আমরা মালুম নেফাক আমরা ধরে নিতাম লোকটার মধ্যে মোনাফেকি ঢুকে গেছে জামাতে আসলো না তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে শোনো আমি আরো বলছি নবী সাল্লাম জিজ্ঞাসা করতেন আয়না ফুলান আয়না ফুলান অমকে কোথায় তোমাকে কোথায় কেন জামাতে দেখছি না সালাতে উপস্থিত নাই কেন তার কি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে জিজ্ঞাসা করতেন ইন্নাহু মিন সুনানিল হুদা হেদায়েতের সুন্নত হলো জামাতে আসা জামাতে আসলেন না হেদায়েতের সুন্নত চলে গেল গুমরাহি এবং পাপাচার আপনার পরিবারে আপনার সমাজের মধ্যে ঢুকে গেল আপনি শুধু নিজে একা বুজুর্গ আছেন আলহামদুলিল্লাহ এ দেশ সমাজ রক্ষা হবে না কেননা সুনানুল হুদা চলে গেছে হা হাদা বলেছেন যে আমাদের যুগে মুমূর্ষ রুগীরা পর্যন্ত একজনের পিঠে ভর দিয়ে একেবারে হেলতে হেলতে ঢুলতে ঢুলতে জামাতে এসে উপস্থিত হতো ঘরের মধ্যে নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক অন্ধ সাহাব এসে বলছেন ইয়া রাসুল্লাহ আমার বাড়ি তো অনেক দূরে হাওয়াম মদিনার প্রথমত রাত্রের অন্ধকারে জঙ্গল আছে সাপ বিচ্ছুর ভয় আছে কাজেই আমাকে একটু সালাদ থেকে মুক্তি দিতে না আমি যে সালাতে না আসি যাও তুমি তো এরকম অন্ধ মানুষ পথে কাটার সমস্যা রাত্রে আর সালাতের জন্য তুমি অনুমতি চেয়েছ অনুমতি দিয়ে দিলাম কিছু দূর যাওয়ার পরে নবী সাল্লাম আবার ডাকালেন আসো শোনো তুমি কি আজানের আওয়াজ শুনতে পাও শুনতে পাই যে তাহলে আর মাপ নেই তোমাকে আসতেই হবে সুস্থ মানুষ আপনারা আমরা সুস্থ মানুষ রাস্তাঘাট এখন পাকা পরিষ্কার পরিষ্কার রাস্তাঘাট পাকা পথঘাট আদানের আওয়াজ শুনতে ভাই নিরাপত্তার কোনো প্রশ্নই নেই আপনি সালাতে আসেন না আপনি সন্তানদেরকে আসার তো প্রশ্নই উঠে না বিবি তো বসে বসে চাকরানি নিয়ে এখন কাজের মেয়েও যদি কাজের একটা চান আগে নাকি জিজ্ঞাসা করে বাড়িতে টিভি আছে কিনা সপ্তাহে একদিন সিনেমা দেখতে চাইতে পারমিশন দিবে কিনা নাহলে কাজের বউ কাজ থাকতে চায় না পরিবেশ এই পর্যন্ত চলে গেছে টিভি চলছে সিরিয়াল চলছে ওই বাদ দিয়ে আবার আপনি আসবেন ক্রিকেট খেলা চলছে ওই বাদ দিয়ে আবার আপনি ছেলে জামাতে আসবে প্রশ্নই ওঠে না এই অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে আব্দে ওয়া বাইনাল কুফরে ওয়া শিরকে তারকুস বান্দার মধ্যে আল্লাহর বান্দার মধ্যে মুসলিমের মধ্যে আর অমুসলিমের মধ্যে পার্থক্য কি সালাত নাই ইসলাম নাই সালাত নাই ইসলাম নাই তাআলা নবী আল্লাহ নবী বলেন হে শুনো লা তুশরিক বিল্লাহ ইন হুররিকতা হে কখনো আল্লাহর সাথে করবে না তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলা হয় কিংবা তোমাকে আগুনে পুড়িয়ে সারখার করে দেওয়া হয় আল্লাহর সাথে কখনো শিরক করবে না আর কখনো সালাদ বাদ দেবে না কেননা যে ব্যক্তি সালাদ বাদ দিবে আল্লাহ পাকের জিম্মাদারি তার উপর থাকে না আল্লাহ তার দায়িত্বই নেবেন না কেয়ামতের দিন আর যার হাতে জান্নাত এবং নামের ফয়সালা যার হাতে দণ্ড মুন্দে দায় দায়িত্ব যার হাতে মুক্তি দেওয়া ফাঁসি দেওয়া দায় দায়িত্ব তিনি যদি বলেন আমি তোমার দায়িত্ব নিলাম না তার বাঁচার উপায় আছে ফাঁসি নির্ঘাত আল্লাহ যদি বলেন যে আমি তোমার দায় দায়িত্ব নিলাম না কেয়ামতের দিন তার কোনো উপায় আছে প্রশ্নই উঠে না আপনি সালাদ বাদ দিচ্ছেন আর তুমি কখনো মদ্যপান করবে না কেন প্রত্যেক পাপের মা পাপের মূল পাপের দরজাই হলো কি নেশা জাতীয় দ্রব্য নেশানে আজকার আমি কথা বলছি না আল আহাদুল্লাহ বাইন নাও এই যে কাদেরিয়া তরিকা আপনাদের এখানে তাই না এর আগেও বলেছি কাদেরিয়া তরিকা আব্দুল কাদের জিলানি হানাবি মাঝহের মানুষ তিনি কোন মাঝহের মানুষ হাম্বলি মাঝহের মানুষ হাম্বলের ইমামের পিছনে সুরা ভাতা পড়েন আব্দুল কাদের জিলানি রাহিমহুল্লাহ তিনি বাগদাদের মাদ্রাসার তিনি মুফতি এবং তিনি মুহাদ্দেস এবং মুদাররস ছিলেন হাম্বলি মজাবে ইমাম আহলাদের সাথে তাদের অনেক মিল আব্দুল কাদের জিলানি স্বয়ং ইমামের পিছনে সুরা ভাতায় পড়তেন পড়তে বলতেন রাফল ইয়াদেন তিনি করতেন আমিন জোরে বলতেন তাই না কোনদিন সালাদ বাদ দিয়েছেন আব্দুল কাদের জিলানি কখনো না এখন কাদেরিয়া তরিকা বের হয়েছে কাদিরা তরিকা আমিন বলবে না রফুল এদিন করবে না রেস্তুরা ফাতে পড়বে না যত প্রকার সেরেক সব করবে তারপর বরাবর একটার আলা কাদিরিয়া তরিকা আছে আবার মদিনা যাইব কমন খাইব রফির আব্দুল কাদের জিলানের জিলানি দুনিয়ার যে কত গান মারি করছে আর কত প্রকার সালাতে তো প্রশ্নই ওঠে না সালাতে তো প্রশ্নই ওঠে না কবরের মধ্যে যখন যাবে তারপরে নাকির মন কার যখন গুর্জ মারতে আসবে তখন ধমক দেবো এই বেটা কার মাথায় ঘুরছে বলো তুমি জানো আমি কার মুড়ি আমি আব্দুল কাদের জিলানির মুড়ি সাথে সাথে হাতুরি ফালাইছে নাকের মুনকার বিদায় দুনিয়ার যে গভীর কাহিনী তারপরে আব্দুল কাদের জিলানের মা আব্দুল কাদের জিলানের মা নদীতে বাচ্চা গোসল করাইতে নিয়ে গেছে তখন কুমির এসে আব্দুল কাদেরকে টাইনে নিয়ে যায় তখন মায়ে বলেছে আব্দুল কাদের জিলানি নিজেই বলতেছে জাননি জাননি কুম্ভীর জাননি আমার নাম টিজা আব্দুল কাদের জিলানি কাদের এই নামটি যখন শুনিল কাদের সারিয়া কুম্ভীর বলাইল গাদা বয়াতি বাগদাদের নদী কোথায় ছিল আহম্মক কোথাকার বাগদা শহরে যার জন্ম বাগদা শহরে কোন নদী আছে গাধা কায়গা মূর্খ কায়গা মনে হয় যেটা বাংলাদেশের খাল বিল আছে সেখানে মায়ে বাচ্চা দোয়াইতে নিয়ে গেছে গর্ধব গাধার দল কাদের তরিকার যে কত পাঠ পারে কত শয়তানি রে ভাই তা বলার অবকাশ রাখে না সম্মানিত ভাই আব্দুল কাদের জিলানি রাহিমুল্লাহ তার গুনিয়াত তালেবেন তার ফুতুহুল গায়েব আমার কাছেই আছে শাহাদত সব জড়ো করে রাখে আল্লাহ রহমতে সেখানে তিনি কিভাবে আমল করতেন কিভাবে সালাত আদায় করতেন কিভাবে মানুষকে পরামর্শ দিতেন এগুলা সব লিপিবদ্ধ রয়ে গেছে তিনি তিনি নাকি গায়েব যাই হোক ভাই সালাদ যেটা আমরা আদায় করব মসজিদে আদায় করব জামাতে আদায় করব এবং আল্লাহর কাছে চাব আল্লাহ তুমি আমাদের সালাদগুলা কবুল করে নাও মা বোনেরা যদি মসজিদে আসছেন তাদেরকে বাধা দেবেন না লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদা মা ও বোনেরা মসজিদে আসতে চাইলে তাদেরকে বাধা দেবেন না এখন আমরা ফতোয়া দিয়ে রেখেছি যে মহিলারা সালাতে গেলে যাদের সালাতে জামাতে যাওয়া জায়েজ না সমস্যা সৃষ্টি করে নানান কিছু তিরমিজিতে একটা হাদিস আছে সেটা এখানে আছে যে এবনে অমর রাজি আল্লাহ বর্ণিত তামনাই মা আল্লাহ মাসাজেদা মহিলারা যদি মসজিদে যাইতে চায় তাদেরকে তোমরা বাধা দিও না তখন তার এক ছেলে বলল আব্বা নবীর যুক্ত এখন নাই এখন হলো তাদের মধ্যে দখল তারা মসজিদে যায় গপ্প করার জন্য একটু হাওয়া খাওয়ার জন্য পথে পথে এবনে ওমর এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেন নাই এবং ধমক দিয়ে বলেছিলেন নবীর হাদিস আমি আর তুই বেটা যুক্তি অ্যাপ্লাই করছ সামাজিক প্রসঙ্গ তুমি ধরছেন বেটা মৃত্যু পর্যন্ত ওমর এই ছেলের সাথে কথাই বলেন নাই হাদিস এসেছে মহিলারা যখন ফজরের জামাতে আসছেন মোতালাফিয়া তারা তাদের কালো চাদর একটা কাকের মতো কালো চাদর এবং বোরকাতে গায়ে ঢেকে তারা ফজরবে গালাস গালাসের সময় অন্ধকার সময় তারা ফজরের জামাতে আসতেন এবং তারা সালাত আদায় করতেন এবং তাদেরকে চেনা যেত না সময় তো ভাই যেহেতু সাড়ে দশটা হয়ে গেছে আমার টাইম শেষ আমাদের ব্যাপারে আপনাদেরকে শুধু এইটুকু বলতাম আর একটা দুইটা কথা আপনাদের বলে যাই অজু করেন আপনারা তো তাই না অজু করেন তো যদি অজু করেন তাই না আল্লাহ নবীকে বহুত লম্বা হাদিস আমি অত লম্বা বলছি না সেটা হলো একদিন নবী সাল্লাহ আলি সাল্লাম ফজরের জামাতে আসলেন আসতে দেরি হয়ে গেল তখন তিনি কৈফত দিচ্ছেন আল্লাহ নবী স্বয়ং কৈফত দিচ্ছেন আমার দেরি হলো কেন আর আপনারা কৈফত দিবেন না অমর রাজিল্লাহ খোদবা দিচ্ছেন জুমার খোদবা ওসমান রাজিল্লাহ দেরি হয়ে গেছে খোদবার থেকে জিজ্ঞাসা করছেন ওসমান তোমার দেরি হচ্ছে হলো কেন যে সকালে একটু বাইরে গেছিলাম বাইরে গেলা কেন অজু করছি গোসল করছি তো অজু গোসলের জুমার দিন তোমার দেরি হলো খোদবার থেকে যত বড় মানুষ তার তত দায়িত্ব ওমর উপরে খালিফা কে হয়েছেন খালিফা কে অন্যকে ধমকাচ্ছেন না ধমকাচ্ছেন কাকে যার পরবর্তী খলিফা হওয়ার সম্ভাবনা তাকে এত বড় সম্ভাবনাময় মানুষ তুমি তোমাদেরই হবে কেন আমরা সমাজে নেতৃত্ব দেই জামাতে নেতৃত্ব দেই তাই না নামাজের খবর নাই ন সালাতে পিছিয়ে মানুষ আবার মুসলমানরা তাকে সে প্রশ্নই ওঠে না যার যত বড় সম্ভাবনা নেতৃত্বের সম্ভাবনা লিডারশিপের সম্ভাবনা প্রভাবের সম্ভাবনা তাকে জামাতে আগে থাকতে হবে না হলে ইমাম সাহেব ধমক দেবেন ওখান থেকে আপনি সম্ভাবনাময় মানুষ আপনি পিছনে কেন সালাতের আগে নাই তার নেতৃত্বের কোন অবকাশ ইসলামে নাই পরিষ্কার কথা জুমার দিন ওমর রাজিল্লাহ চিৎকার করে বলছেন ওসমান তুমি পিছিয়ে কেন নবী সাল্লামের ফজরের জামাতে আসতে দেরি হয়েছে একটু পরিষ্কার হয়ে গেছে তিনি এসে কৈফত দিচ্ছেন যে দেখো আমার দেরিটা কি কারণ হয়েছে বেলা উঠে যায় নাই অক্ত আছে কিন্তু স্বাভাবিক যে দেরি হয়ে গেছে তিনি নিজেই কৈফত দেওয়া শুরু করেছেন আমার দেরি নবী সাল্লাম মুখ তাদের কাছে কৈফত দিচ্ছেন ব্যাপারটা কত বড় জটিল আর আপনি মুক্তা দিয়ে আপনি জামাতেই আসেন না আপনার কোনো কৈফিয়ত নেই কারো কাছে অসম্ভব বলছেন যে আমি একটু ঘুমের মতো এসে বেরোছিলাম হঠাৎ করে দেখছি যে আল্লাহ ওয়াহদাহুল্লাহ আল্লাহ উত্তম আকৃতিতে আসলেন আল্লাহর আকার আছে কেমন তা আমরা জানি না তারপরে তার হাত আল্লাহর হাত আছে না আছে আমার এই কাঁধের উপরে রাখলেন এই পিঠের ঘাড়ের উপরে দুই কাঁধের মাঝখানে রাখলেন এত ঠান্ডা যে আমি বুকের মধ্যে অনুভব করলাম তারপরে জিজ্ঞাসা করেন ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা উর্দু জগতের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে আমি বললাম যে আমি কিছুই বলতে পারবো না তারপরে অনুভব করতে পারলাম বিস্তারিত আমি বলছে না যে তারা আলোচনা করছে তারপরে আমার আসমান জমিনের সকল কিছু আমার সামনে খুলে গেল আমি সব বুঝতে পারছি দেখতে পাচ্ছি তারা কি বলছে তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেল তখন আমি বললাম মর্তবা কি কি কারণে বাড়ে আর কি কি কারণে গুণা মাফ হয় এই নিয়ে তারা বিতর্ক করছে সংক্ষেপ কথা আমি আর বেশি বাড়াতে চাই না মর্তবা বাড়ে এস বাগুন আলাল মাকারে যখন আপনার কঠিন মনে হবে শীত বেশি বা অজু করতে ইচ্ছা করে না ওই সময় পরিপূর্ণভাবে অজু করবেন অজু করতে অলসতা করবেন না ধমধম করে আবার পানি অপচয় করবেন না পানি ছেড়ে দিয়ে বসে আছেন ওয়ালহান নামে একটা শয়তান আছে ওই শয়তান আপনাকে পানি অপচয় করায় আল্লাহ নবী এক মধ্যে উজু করতেন এক পোয়া পানি দ্বারা অজু করা সম্ভব আদা পাওয়া যায় আমি দেখেছি অজু করা সম্ভব আর সামান্য পানিতে তিনি গোসল করতেন এই যে ট্যাপ পানি অপচয় করেন ছেড়ে দিয়েই রাখেন পানি পড়তেই থাকে ন এটা শয়তানের অশ্বাসা পানি অপচয় করবেন না হাত ধুবেন ট্যাপ বন্ধ করেন আবার উজু করবেন পানি এক ফোঁটা অপচয় করবেন না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ সেরাতেই তবে সুন্দর করে অজু করবেন অজুর সাথে সাথে যে পানি এগুলা ঝরে যাচ্ছে সম্মুখ দিয়ে একেবারে আল্লাহ বলেছেন এই যে ফোটা পড়তে দেখতে পাচ্ছ ওই ফোটার সাথে সাথে তোমার পাপ ঝরে যাচ্ছে একজনের বাড়ির সামনে যদি পুকুর থাকে পাঁচবার যদি গোসল করে আল্লাহ নবী বলেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে আল্লাহ এটাই হলো পাঁচবার অজুর উদাহরণ তারপরে বান্দা যখন অজু করে তারপরে আসাদ আল্লাহ দোয়া পরে তিরমিজিতে বাড়তি আরেকটু আছে আল্লাহ জাল্লি তো তওয়াবিনের আল্লি জাল্লি মত হেরিন পড়ে বেস্তের কয় দরজা খুলে যায় জান্নাতের আর দরজা তার জন্য খুলে যায় আমলের কথা কয়টা বলবো আপনার সামনে আর আমি বলছি না কেয়ামতের দিন কিভাবে আল্লাহ নবী তার উম্মতকে চিনবেন প্রশ্ন করেন আল্লাহ নবী বললেন যে শোনো তোমাদের যদি এমন কোন ঘোড়া থাকে কালো এক ঝাঁক ঘোড়া আছে তার মধ্যে দুই একটা দুই চারটা ঘোড়া আছে যেগুলোর কপালে দাগ চিৎক পাইলা কিংবা দাঁড়ানোর মধ্যে দাগ আছে এই শত শত হাজার হাজার উট বা ঘোড়ার মধ্যে ওই কয়টা উট ঘোড়া তোমরা চিনতে পারবে না সাবরে হ্যাঁ পারবো ঠিক আমার উন্মত তার অজুর কারণে তাদের হাত এবং মুখ এমন উজ্জ্বল হয়ে যাবে যে কোটি কোটি উম্মতের মধ্যে আমি আমার নিজের উম্মতে মোহাম্মদকে চিনে নেব আমি আর আলোচনা বাড়াচ্ছি না আপনারা আমল আমলের জন্য আরো কয়েকটা বক্তব্যের প্রয়োজন প্রাথমিক কিছু আমলের কথা আমি আপনাদেরকে বলে গেলাম মা ও বোনরা আপনারা আমল শিখবেন সবচেয়ে ভালো মানুষ আল্লাহ নই বলেছেন সেই যে রাত্রি জাগরণ করে যত ওঠে স্ত্রীকে ডাকে না উঠলে পানি ছিটিয়ে দেয় আর ওই স্ত্রী হলো ভালো যে রাত্রি যে স্ত্রী রাত্রে উঠে জাগরণ করে স্বামীকে ডাক দেয় তাহার জন্য না উঠলে পানি ছিটাই দেয় আল্লাহ নবী হঠাৎ রাত্রে জাগলেন সোহেল মুখারির হাদিস তারপরে বললেন সুহান আল্লাহ কত বালা মুসিবত আকাশ থেকে নাজেল হয়েছে হুজুরাত এই যে ঘুমায় আছে মহিলারা স্ত্রীরা বউয়েরা এদেরকে কে জাগাবে ঘুমের থেকে এই তোমরা জাগো জাগো দিনের সালাতের ফরজের খবর নাই আর তাহাজ্জত কখন পড়বেন ভাই পরিবার সুন্দরভাবে করে তুলুন ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে নিজেরা আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত